কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা তোমার প্রেমে যে মজেছে মলা তোমার প্রেমে যে মজেছে মলা প্রেমে ডুবেই মরেছে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা তোমার প্রেমে যে মজেছে মলা তোমার প্রেমে যে মজেছে মলা প্রেমে ডুবে মরেছে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলো তোমায় চেনা ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মেটাতে ছিটকে দিল নলকূপে ইব্রাহিমকে হাত পা বেঁধে নমরুদ মনের জ্বালা মেটাতে ছিটকে দিল নলকূপে অনলে ফুল ফুটাইলে সেই অনলে ফুল ফুটাইলে নিখুঁত কলা কৌশলে কেউ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলুক তোমায় চেনা ইসমাইলের গলা খানি দুভাগ হবে ভেবে স্বামী ইসমাইলের গলা খানি দুভাগ হবে ভেবে স্বামী অবলারে করলা কুরবানি তুমি মরিয়মকে মা বানাইলে মরিয়মকে মা বানাইলে নিখুত কলা কৌশলে কেউ বলে বলু তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলু তোমায় চেনা কি যে ভেবে নদীর মাঝে ঠাঁই দিল ইউনুসকে পেটে রাখে আল্লাহ মারে বালকে কি যে ভেবে নদীর মাঝে ঠাঁই দিল ইউনুসকে পেটে রাখে আল্লাহ আমার বালকে তুমি মুসাকে ছেড়ে তুর পুড়াইলে মুসাকে ছেড়ে তুর পুড়াইলে নিখুত কলা কে কেউ বলে বলু তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলু তোমায় চেনা তোমার প্রেমে যে মজেছে মলা তোমার প্রেমে যে মজেছে মলা প্রেমে ডুবে মরেছে কেউ বলে বলু তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলু তোমায় চেনা তোমার প্রেমে যে মজেছে মলা তোমার প্রেমে যে মজেছে মলা প্রেমে ডুবে মরেছে ও বলে বলু তোমায় চেনা বড় কঠিন দায় কেউ বলে বলো তোমায় চেনা